কি অপরূপ রূপের সাজে গোরলে ধরা তুমি ছায়ায় ছায়ায় মায়ায় মায়ায় সাজানো বিশ্বভূমি কি অপরূপ রূপের সাজে গোরলে ধরা তুমি ছায়ায় ছায়ায় মায়ায় মায়ায় সাজানো বিশ্বভূমি আকাশ বাতাস গ্রহ তারা তোমারই অপরদান তুমি আল্লাহ মেহের আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান তুমি আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান মেহের বান আল্লাহ মেহেরবান তুমি আল্লাহ মেহেরবান তোমার জিকির শুনি আমি সাত সাগরের মাঝে তোমার জিকির থাকে যেন আমার সকল কাজে তোমার জিকির শুনি আমি সাত সাগরের মাঝে তোমার জিকির থাকে যেন আমার সকল কাজে তোমার নূরে দাও গো ভোরে ঘোরা ধারে প্রাণ তুমি আল্লাহ বা আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান তুমি আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান তুমি আল্লাহ মেহেরবান কি অপরূপ রূপের সাজে করলে ধরা তুমি ছায়ায় ছায়ায় মায়ায় মায়ায় সাজানো বিশ্বভূমি আকাশে বাতাসে গ্রহ তারা তোমারই অপরদান তুমি আল্লা মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান তুমি আল্লাহ মেহেরবান আল্লা মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান তুমি মেহের মেহেরবান তোমার মেহের বাণী দিল শ্রেষ্ঠ নবী মোরে তাহার পথে চলি যেন সারা জীবন ভোরে তোমার মেহের বাণী দিল শ্রেষ্ঠ নবী মোরে তাহার পথে চলি যেন সারা জীবন ভোরে হৃদয় ভরে থাকে যেন ও নামের রোশন তুমি আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান মেহের বান তুমি মেহের বান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান মেহের বান তুমি আল্লাহ মেহেরবান কি অপরূপ রূপের সাজে গড়লে ধরা তুমি ছায়ায় ছায়ায় মায়ায় মায়ায় সাজানো বিশ্বভূমি আকাশে বাতাসে গ্রহ তারা তোমারই অপরদান তুমি আল্লাহ মেহের বান মেহেরবান মেহের বান তুমি মেহের বান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান তুমি আল্লাহ মেহেরবা